यथा यथा आत्मा परिमिज्यते असौ मत्पुण्य गाथा श्रवणो विधान तथा तथा पश्यति वस्तु सूक्ष्म চক্ষুষ এব অঞ্জন সম্প্রযুক্তম এই শ্লোকের পরে আলোচনা করব চোখে যেমন সূক্ষ্ম কাজল দিয়ে দিত মায়েরা ছোটোবেলা এখন দেয় না বোধ আমাদের সময় ছিল সেই কাজল দেওয়ার অর্থ হলো ছেলেটার আমার বাচ্চার যেন চোখটা খুব ভালো হয় কিন্তু সেই কাজল মা দিত এখন যে কাজল আমাদের দেবে সেটা কে দেবে গুরু বৈষ্ণব গুরু অজ্ঞান অতিবিরান্ধস জ্ঞানাঞ্জন শলাক্যা ও তখন কাজল দিত মা সেই কাজলের অর্থ ছিল একটু সামান্য আর এখন যে গুরু বৈষ্ণব যে জ্ঞানাঞ্জন শলাক্ষা যে অঞ্জন দেবে তার দ্বারা কি হবে দিব্য দর্শন হবে আর ওটাতে মা চাইছিল ভালো দর্শন হোক ছেলেটা পড়াশোনা করতে পারবে চোখটা যেন খারাপ না হয় এই দুটোতেই উদ্দেশ্য হলো চোখের দৃষ্টি ভালো হয় একটা অন্তর্দৃষ্টিও ভালো হবে একটা বহির্দৃষ্টি এইভাবে দেখা যায় যেমনভাবে অঞ্জন প্রযুক্ত হলে যেমন দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় সেরকম প্রেমের অঞ্জন যদি আপনি সেরকম মহাপুরুষদের করুণাতে গুরু বৈষ্ণব সেরকম প্রেমী পুরুষ চাই সবার পাল্লায় পড়লে তো হবে না শিল ভক্তিপূর্ণ পুরী গোস্বামী গুরুপাদ পদ্মকে দেখলেই তুমি তোমার চোখে জল এসে যাবে খালি দেখবে দূর থেকে কী রে বাবা চোখগুলো ছলছল করছে দেখলি বলে বাপা বাবা এসো আমার কাছে এসো সবসময় একটা ছোট্ট বাচ্চা যদি দণ্ডবোধ করে যদি চোখে দেখতে পান হ্যাঁ, বাচ্চাটা দণ্ডবোধ করা আগে উনি দণ্ডবোধ করে বাচ্চাটা ঘরে ঢুকেছে কি আওয়াজ এরকম চশমা ফেলে দেখে দেখি আগে দণ্ডবোধ করে দিলেন বাচ্চাটা পরে দণ্ডবোধ করে ঢুকবে ঘরে তারপর মহারাজ ছিল মহারাজ আগেই দণ্ডবোধ করে দিতে কীরকম মহাপুরুষ ছিলেন এগুলো অবাক কাণ্ড এরকম কি দৈন্য হয় বিশ্বাস হতো না যদি ওনাকে না দেখতাম ওনাকে যদি তাও তো দেখতে পারিনি চোখ কি ছিল এরকম প্রেমী পুরুষ ছিলেন সেই জন্য বলছেন যে যদি প্রেমাঞ্জন গুরু বৈষ্ণবের কৃপাতে পেয়ে যাও তাহলে সম্ভব কেন ভক্তির এই যে এই যে স্থিতিটা একমাত্র ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন একটাই পথ আছে বলে কি যাদের এরকম প্রেমপ্রাপ্ত হয়েছে সেটাকে প্রেম রোগ বলা হয় প্রেম রোগ বোঝেন এটা একটা ডিজিজ এটা ভালো ডিজিজ অপ্রাকৃত রোগ এই প্রেম রোগ যাদের হয়েছে সেরকম ব্যক্তির সংস্পর্শে এটা কন্টেজাস ডিসিস এটা হচ্ছে ছোঁয়াচে রোগ সংক্রামক রোগ যেমন এই কাঁচের ঘরেতে নিয়ে যেতে হয় সেরকম এই যে প্রেম রোগ যার হয়েছে তার সংস্পর্শে এলে তোমার লেগে যাবে ভক্তিম ঠাকুর বলছেন যেমন মেঘ থেকে মেঘের ঘর্ষণেতে বিদ্যুৎ চমকে যায় ঝাপ করে ভক্তিম ঠাকুর এই কথা বলছেন মেঘ থেকে যেমন মেঘের ঘর্ষ একটা ঘর্ষণ হলো বিদ্যুৎ চমকে চলে গেল ঠিক সেরকম ভক্তিময় ঠাকুর উদাহরণ দিচ্ছেন একটা মহা মহাপ্রেমী পুরুষ বৈষ্ণব মহাজনের সংস্পর্শতে তার সংস্পর্শতে এসে যদি তার করুণা হয় তাহলে দেখা যায় তার হৃদয় থেকে প্রেম রোগ তোমার হৃদয় চলে আসবে না এটা বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা এখান থেকে তার থেকে তোমার সঙ্গে প্রেম চলে আসবে এটা এই ছাড়া আর অন্য কোনো ওই জন্য বলছেন আমাদের শাস্ত্র বলছেন যে ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়ত ভগবত তত্ত্ব বিজ্ঞান এই মুক্ত সঙ্গ পুরুষ যারা আছেন মুক্ত সঙ্গ বলতে হচ্ছে প্রকৃতির গুণ থেকে মুক্ত অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত একই কথা তাদের সঙ্গগুণে তাদের মধ্যে এই প্রেম রোগ চলে আসবে এছাড়া আর দ্বিতীয় রাস্তা নেই মাধবন্দ পরিবার থেকে ঈশ্বরপুরী এইভাবেই পেয়েছিলেন ঈশ্বরপুরীর থেকে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হলেও বলছেন এইভাবে পেয়েছেন তাই বলি তোমার সম্বন্ধ কার সঙ্গে আছে বলো তো এরকম প্রেম তো মাধবেন্দ্রপুরীর সম্বন্ধ না না থাকলে হতে পারে না এই যে কথাগুলো এর দ্বারা সম্পূর্ণ প্রমাণ হয়েছে যে ওই রকম মহাজনের থেকে আস্তে আস্তে আসে আমরা সৌভাগ্যবান আবার দুর্ভাগাও বটে সৌভাগ্যবান এই কারণে যে আমাদের পারম্পর্যক্রমে সেই ধারাতেই আমরা রয়েছি অতই দুর্ভাগ্য এই যে হাতে পেয়েও সেটাকে গ্রহণ করতে পারছি না কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট যে পথটা সেটা গ্রহণ করলে না পাওয়ার কোনো কারণে সেটা আমি আগে বোধহয় কোনো সময় আলোচনা করেছিলাম কিনা এখানে জানি না সেটা অনুভব করলেই কৃতকৃতার্থ হতে হবে যদি বাস্তব অনুভব করে ত্বং ভক্তিযোগ পরিভাবিত হিৎসরো আসসে শ্রুতেক্ষিত পথনাত পুংসাম যদ যদ ধিয়াত উর্গায় বিভাবয়তি তত্তদবপণয়সে সদনো গ্রহায় কি বলছেন ত্বং ভক্তিযোগ পরিভাবিত হিৎসরো আসসে সুতেক্ষিতপথননুনাথ পুংসাম যদ যদ ধিয়া তৌরুগায় বিভাবয়তি সদন গ্রহায় সৎ মানে সাধুদেরকে অনুগ্রহ করবার জন্য কি করেন ভগবান ত্বম সেই ভক্তিযোগ পরিভাবিত হিত আসসে যদি কোনো ভাগ্যে কাউর এরকম একজন মহাপুরুষের সঙ্গ হয় যে প্রেমে পরিপ্লুত তার হৃদয় তাহলে সে কী করবেন ভক্তিরঞ্জন দেবেন তোমাকে আর তোমাকে তো ত্বাং ভক্তিযোগ পরিভাবিত যে ওই মহাপুরুষের কাছ থেকে ভক্তিযোগ লাভ করে পরিপূর্ণ সেবাবৃত্তি লাভ করে কৃতকৃতার্থ হয়েছেন ত্বাং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আশ্বাসে ভক্তিযোগের পরিপক্ক অবস্থায় তার হৃদয়ের যে সিংহাসন হিত হে সরোজ মানে হৃদয় পদ্ম সরোজ আশাসে তার মধ্যে আবিষ্কার করেন কি বলছেন ভগবানকে বসে দেখ ঠিক যেই রূপ তিনি চাইছেন তুলসীদাসজি রামরূপ চাইছেন তো রামরূপেই তাকে দর্শন দেবেন তাই তো কোলদ্বীপে সেই বরাহজি আছেন বরাহজি সেই ব্রাহ্মণের প্রার্থনায় কুলদ্বীপ কি করলেন সেই বরাহরূপে দর্শন দিলেন এরকম আশীর্বাদ করছেন বরাহরূপ সে পরম পুজো কেশব গোস্বীমা স্থাপন করেছেন বড় অপূর্ব লেকিন এর মধ্যে কিন্তু এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ভিত্তিক কথা সবটাই বিজ্ঞান ভিত্তিক বিশেষ করে এই কথাটা নজর দিতে হবে সেটা হচ্ছে শ্রুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম এই শব্দটা বুঝতে পারলে সব সমাধান সেটা কি বলছে শ্রুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম ননু মানে নিশ্চিত বিভ শ্রুতেক্ষিত পথ তোমাকে কি করে দর্শন করা যায় বা যে প্রথমে কান দিয়ে শুনতে হবে সুতেক্ষিত কান দিয়ে যথেষ্ট পরিমাণে মহাপুরুষের কাছ থেকে কথা শ্রবণ করো তাদের কৃপা বাণী শ্রবণ করো করতে করতে সেই যে শ্রবণ তুমি করছো সেটাই তোমার দর্শনের শক্তি যোগাবে বাহ্য দৃষ্টিতে কারোর চোখটা থাকলে এই চোখল দেখতে পাবে এই ইট পাথর সব কিছু কিন্তু আমি যে জগতের কথা বলছি সেটাতে সেটাতে দর্শনের একটাই রাস্তা একটাই রাস্তা একদা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ চৈতন্য মঠের অবিদ্যাহরণ নট্ট মন্দির তখন সবই চৈতন্য মঠ হয়েছে বেশ কিছুদিন হয়ে কয়েক বছর হয়ে গেছে ভোরবেলা প্রভুপাদ চোখে চশমা নাই খুব ভারী চশমা ছিল বহুপাদে চশমা নাই তিনি রাধা বিনোদ প্রাণের যারাকে তোমরা রাধা গোবিন্দ বলো চৈতন্য মঠের বিগ্রহ আর গৌরহরি রয়েছেন সেখানে দাঁড়িয়ে তন্ময় হয়ে আরতি দর্শন করছেন পুরো আরত্বিক দর্শন হলো দর্শনের পরেতে এক ভক্ত জয় দিচ্ছেন বহুবার জয় দিতে বললেন আরতি শেষ হয়ে যাওয়ার পর এক ভক্ত বহুপাদের চরণে দণ্ডবোধ করে দণ্ডবোধ করে বললেন বহুপাত এই যে চৈতন্য মঠের এই যে গেটটা হলো যেখান দিয়ে রাধা গোবিন্দকে দেখা যায় বিনোদ প্রাণকে এটা বড় ছোট মানে এত ছোট অ্যাপারচার এখান থেকে দূর থেকে থাকলে কেউ দেখতে পায় না প্রপাতকে বলছি প্রভাত গেটটা একটু বড় হলে ভালো হতো প্রবাদ গম্ভীরভাবে তার দিকে তাকালেন তাকিয়ে বললেন দেখুন আমরা ভগবানকে দর্শন করতে পারি না আমরা ভগবানকে দর্শন করতে পারি না আমাদের সে চোখ নাই বরঞ্চ আমাদের এমন ক্রিয়াকর্ম করতে হবে যার দ্বারা ভগবান আমাদেরকে দেখার জন্য ইন্টারেস্টেড হন বোঝা গেল কী বল ভগবান যখন আমার দর্শনীয় বিষয় তখন এটা হলো ভোগের বিষয় তখন আমি চোখের দ্বারা ভগবানকে দেখে নেব এটা হচ্ছে একটা মাপা বুদ্ধি মেপে নেওয়া বুদ্ধি আমি চোখে চোখ দিয়ে ভগবানকে গুরু বৈষ্ণবকে দেখে নেব এটা হচ্ছে চ্যালেঞ্জিং মুড এটা দিয়ে কখনোই ভগবানকে দর্শন করা যায় না দৃষ্ট দ্রষ্টা ইত্যাদি ব্যাপারে বহুপাত অনেক দর্শন শাস্ত্র আলোচনা করে আমাকে এই জগতে যে আমি বিচরণ করছি যতক্ষণ পর্যন্ত আমি দ্রষ্টা এই রূপে আমি আপনাদের কাছে থাকব ততক্ষণ পর্যন্ত আমার সুবিধা হবে আমি দৃশ্য আমি বৃন্দাবনে গেছি গিরিরাজের সামনে গিরিরাজ পর্বতের সম্মুখে আমি একটা দৃশ্য ভগবান আমাকে দেখুন ভগবান আমাকে ভোগ করুন ভগবান যা খুশি যেটা ভালো বোঝেন সেটা করুন যখন আমি এই চোখের দ্বারা ভগবানকে দেখে নেব এটা হচ্ছে চ্যালেঞ্জিং মুড এটা মাপা বুদ্ধি যে দর্শনের ক্ষমতা খুব অল্প পরিসর দর্শন এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে অনন্ত ব্রহ্মাণ্ডপতি চিন্ময় ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যাকে কোনোদিন এই চোখের দ্বারা দর্শন করা যায় না এটা হয় না সেই জন্য প্রভুপাত বলছেন বরঞ্চ আমরা এমন কিছু ক্রিয়াকর্ম আমরা করব যাতে ভগবান আমাদেরকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েন এটা হচ্ছে বাস্তবিক ভক্তের বিচার কাজে এখানে সুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম এটা ঠিক কথা অর্থাৎ ভগবানকে দেখবার জন্য তাহলে কি এই চোখ ব্যবহার করবো না বলো না চোখ ব্যবহার করো না লাভ হবে না কিছু ইট পাথর দেখবে তোমাকে প্রথমে ভগবানের অপ্রাকৃত কথা গুণাবলী অপ্রাকৃত গুণাবলী অনর্গল সেই তেজিয়ান গুরু বৈষ্ণবের সে মুখে শ্রবণ করতে হয় শ্রবণ করতে করতে তোমার হৃদয়েতে একটা চক্ষু উন্মোচিত হবে ভেতরের দৃষ্টিশক্তি আসবে যেটা তো তুমি দেখতে পাবে ভগবানকে অনুভব করতে পারবে যে স্বরূপে তুমি ধ্যান করছো এই সম্বন্ধে একটা কথা মনে পড়ে গেল বলে গর্গমুনি তার সামনে একজন সুরদাস চোখে দেখতে পান না তখনকার সময়কার কথা এই সুরদাস আমাদের এখানে তো আছেন চন্দ্রসরবা ভজন করেছেন তার কথা বলছি না তিনিও আশ্চর্য তিনি চোখে কিছু দেখতেন না চোখে দেখতেন না কিন্তু চিরকাল একশো কত বছর পঁচিশ বছর না পঞ্চাশ বছর বেঁচে ছিলেন মনে পড়ছে না কিন্তু দীর্ঘকাল তিনি ওই খালি হেঁটে হেঁটে সিনাজির কাছে যেতেন সিনাজিকে কীর্তন শোনাতে চোখে দেখতে পেতেন না একটা লাঠি গালি ছিল ঠক ঠক করে ঠুকে মাঠের উপর দিয়ে চলে যাবেন সেখানে গিয়ে শ্রীনাথকে গান গেয়ে শোনাবেন শ্রীনাথ সাক্ষাৎ প্রকট হয়ে ওর গান শুনতেন যখন অন্য লোক থাকতো না একা থাকতেন তখন তো আর তো ভিড় ছিল না জঙ্গল চারিদিকে কখনো কখনো এমনও তো কেউ আসেনি শ্রীনাথজির সামনে একা রয়েছেন শ্রীনাথ এখানে গালে হাত দিয়ে ওর গান শুনছে এরকম অবস্থা হতো আশ্চর্য ভগবান ভক্তের জন্য কি না করে সেই সুরদাস এই সুরদাস হ্যাঁ বড় আশ্চর্য জিনিস সুরদাসজি পড়ে যাচ্ছেন কুয়াতে সেখানে ভগবানকে ডেকেছেন ডাকার সঙ্গে সঙ্গে ভগবান এরমভাবে হাত থেকে ধরে কুয়ার থেকে বার করে দিয়েছে কুয়ার থেকে বার করে দিয়ে বলছেন ও তো ধরে ফেলেছে ওকে বলে তুমি কুয়ার থেকে ডাক চিৎকার করেছো হঠাৎ পড়ে যাচ্ছ আমি তো গ্রামের লোক আমি এখানে যাচ্ছিলাম তোমাকে দেখে আমি কুয়া থেকে বার করে দিলাম এবং ছেড়ে দাও বলছে না ছাড়বো না কেন বলে তুমি আমার কৃষ্ণ না না না আমি কৃষ্ণ বিষ্ণু নয় আমি কৃষ্ণ নয় আমাকে ছেড়ে দাও বলছে না তুমি আমার কৃষ্ণ আমি ঠিক ধরেছি তুমি কৃষ্ণ আর তোমাকে ছাড়বো না তখন এক ঝটকা মেরে হাত হাতটাকে এরম পালিয়ে যাচ্ছেন তখন সুরদাসজি কীর্তনে গানতে গাইতে গাইতে কাঁদতে কাঁদতে বলছেন হাত ছুড়াকে যাতে হো নেবল জানকে মোহে আমাকে দুর্বল ভেবে তুমি আমি বুড়ো আমার হাতটাকে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে তুমি পালাচ্ছ কিন্তু হৃদয় থেকে যখন যাবে সবল জানুমে তোহে হৃদয় সে যাব যাওগে তবে সবল জানুমে তোহে যখন হৃদয় থেকে আমার চলে যাবে তখন তোমায় সবল মনে করব ভগবান কি ধরনের করুণাময় এই আগেকার কথা একটা বলছি সেটা গর্গমণির সময়কার কথা গর্জ গর্গজির কাছে একজন সুদাস এসে বললেন তিনিও তখন তখন ছিলেন সুদাস একজন তিনি এসে বললেন আমি শুনলাম বা কৃষ্ণ পরাৎপর পরব্রহ্ম এখানে আবির্ভাব হয়েছেন ব্রজধামে তো আমি তো অন্ধ চোখে কিছু দেখতে পাচ্ছি না তো আমাকে একটু ব্যবস্থা করুন না আপনি তো সবই পারেন গর্গমণি বলে আপনি চোখ দিন আমি বালগোপালকে দর্শন করব অপূর্ব গর্গমণি কিছুক্ষণ চুপ থেকে বললেন সুরদাস সুরদাসজি আপনি কি সত্যিই কি দেখতে পান না সত্যিই কি দেখতে পান না হৃদয়ের মধ্যে কাউকে দেখতে পান হ্যাঁ হৃদয়ের মধ্যে একটা দেখি এটা বাল গোপাল একটা খেলা করছে কেরাম সুন্দর দেখতে বলে কেরাম বর্ণনা বলে হ্যাঁ ওই তো বলে তাহলে আবার চোখ চাইছেন কেন চোখ চাইলে আমি এখন দিয়ে দিতে পারি কিন্তু চোখ পেলে আপনার অসুবিধা হবে কী অসুবিধে বলে এই চোখের দ্বারা তখন আপনি এই জগতের জিনিসও দেখবেন আবার কৃষ্ণকেও দেখবেন দুটোই পারবেন আর এখন খালি কৃষ্ণকে দেখবেন কোনটা চাই বলে তাহলে আমার চোখ চাই না এই ভালোই আছে ওই কৃষ্ণ বলে হ্যাঁ ওইটাই তো কৃষ্ণ যেটা আপনার হৃদয়ে তো দেখা দেয় ওই কৃষ্ণ তাহলে আর চোখের কী দরকার চোখের দরকার নেই যার অন্তর্দৃষ্টি হয়েছে হিমালয়ের ওপরে এক দল যাত্রী যাচ্ছে কোথায় অমরনাথকে দর্শন করতে একটা ঘটনা আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল একজন কথা বলছিল আমাকে জ্যেষ্ঠ ব্যক্তি বলল আমিও সার মধ্যে ছিলাম বলে ওখানে সবাই তেরে ফুড়ে সব হিমালয় পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি কোথায় আনন্দের সঙ্গে অমরনাথকে তোর সঙ্গে হঠাৎ আমি দেখলাম একটা বুড়ো তার চোখে দৃষ্টি নেই অন্ধ লাঠি ঠুকে ঠুকে সবার আওয়াজ শুনে শুনে ও যাচ্ছে গিয়ে একটা জায়গায় একটা সবাই বিশ্রাম নেয় কিছু কিছুক্ষণ একটু বিশ্রাম নেয় ফলে এই অন্ধ ব্যক্তিটার সঙ্গে আমার পরিচয় হলো ও কোথা থেকে এসছেন সে বললো রাজস্থান না কোন জায়গা থেকে এসছে বলে আমি হঠাৎ কথা প্রসঙ্গে আমার বুদ্ধিটা হারিয়ে গেল আমি একটা এমন একটা প্রশ্ন করলাম বেফাস যেটা উচিত ছিল না সেটাতে উনি এত দুঃখ পেয়ে গেলেন আবার আমি বললাম ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন বলে আমি অমরনাথ দর্শন অমরনাথ দর্শন করতে যাচ্ছি বলে আমি বোকার মধ্যে হঠাৎ প্রশ্ন করে ফেললাম আপনার তো চোখ নেই আপনি কি দর্শন করবেন আপনার তো আপনি তো অন্ধ আপনি কি করে দর্শন বলার সঙ্গে সঙ্গে যে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলো কেঁদে সে বলছে যে তুমি কি মনে করো এই চোখের দ্বারা আমি অমরনাথকে দেখবার জন্য যাচ্ছি আজকে কতটা আঘাত দিলে আমাকে আমি তো অন্তর্দৃষ্টিতে অমরনাথকে দেখব বলে যাচ্ছি অমরনাথ আমাকে দেখবেন যে আমি তার ভক্ত সে করুণা করে আমায় দর্শন দিন আমি অমরনাথকে কি দেখব তা মনে পড়ে গেল আশ্চর্য কথা কাজেই ভক্তকে ভগবানকে নিজের ক্ষমতা বলে দেখে নেওয়ার যে স্পর্ধা এটা অত্যন্ত খারাপ এর দ্বারা চিরকালের মতো তত্ত্ববস্তু হারিয়ে যায় চিরকালের মধ্যে একটা কিক পেয়ে যায় জড়সংসারে পড়ে যায় এটা হয় না সেই জন্য যে কোনোভাবেই এই কথাটা এত সত্য কথা শাস্ত্রীয় বিচারে সুতেক্ষ আমরা যা কিছু এই যে মন্দিরে বিগ্রহ রয়েছে আজকে যে মহাপুরুষের পূজা করা হলো বা মন্দিরে যে গৌর হরি দাঁড়িয়ে রয়েছেন এগুলো যে জন্মে কোনো দিন এসব নাম শোনেনি একটা বাইরে থেকে একটা লোক এসছে হঠাৎ এগুলো কী পুতুলগুলো দাঁড়িয়ে কি এগুলো মানে কি বলবে তো এই যে বিগ্রহগুলো তার পরিচয় তো তোমার আগে কানের মাধ্যমে হয়েছে তোমার সঙ্গে পরিচয় গুরু বৈষ্ণবে কী করে তুমি দেখে যে একটা মাংসের মানুষ লম্বা চড়া এই দেখেছো না বলেছে জানো ইনি কে একজন মহাপুরুষ এইভাবে তোমাকে পরিচয় দিয়েছে তোমার পরিচয় হয়েছে তাহলে দেখা যায় যে কোনো অপ্রাকৃত জগতের বস্তুর ক্ষেত্রে পথে প্রথমে বাণী বৈভব তোমাকে তোমার পজিশানে নিয়ে আসবে অর্থাৎ তোমার যেন হৃদয়তে দর্শন হয় এরম একটা অবস্থায় তোমাকে আগে তুলবে না তোলা পর্যন্ত তোমার কাঁচা দর্শন লাভ হবে না সেই জন্য মন্দিরের বিগ্রহগণ থেকে আরম্ভ করে গুরু বৈষ্ণব থেকে ধাম থেকে আরম্ভ করে গিরিরাজ যা কিছু বলো সব কিছুই যে তুমি যে দেখবার চেষ্টা করছো এটা তোমার ভুল এটা তোমার দর্শনটাই ভুল কেন দর্শন করার চেষ্টা করছো বাস্তবিক পক্ষে তারা তোমাকে দেখবে প্রেম দৃষ্টি যখন তোমার হবে তখন সেটা আলাদা কথা কিন্তু জড়বদ্ধ অবস্থায় প্রেমাঞ্জন হলে পরে থেকে শ্যামসুন্দরকে শ্যামসুন্দর উদিত হন হৃদয় কিন্তু বদ্ধ অবস্থায় দেখে নেওয়ার প্রচেষ্টা উচিত সেই জন্য বলছেন যেখানে সুতেক্ষিত পথন অনুনাত পুংসাম তাহলে প্রথমে শ্রবণ ক্রিয়া হবে শ্রবণ ক্রিয়া অর্থাৎ প্রথমে অনর্গল শুনে যাবে শ্রবণের পরেতে তারপর ইক্ষণ ক্রিয়া ফলো পেছনে ফলো করবে তোমার শ্রবণ ক্রিয়াটা তোমার দর্শন ক্রিয়াটাকে পুষ্ট করবে বোঝা গেল কি বলল প্রথমে শ্রবণ এটি ভক্তিরাজ্যের কথা তারপর তোমার দর্শন ক্রিয়াটা প্রেমজন প্রেমাঞ্জন হয়ে যাবে তখন সম্ভব হবে কাজেই বলছেন যেরকমভাবে বিভাবিত হয়ে সাধক তোমাকে দর্শন তোমাকে আরাধনা করে সেই রূপে তুমি তার হৃদয়েতে হৃদয় পদ্মেতে দর্শন দাও হয়নি ধ্রুব মহারাজের হয়নি আমরা চতুর্থ স্কন্ধে শিগগিরই আলোচনা করব তৃতীয় স্কন্ধ ছেড়ে গিয়ে ধ্রুব মহারাজের আশ্চর্য কথা ধ্রুব মহারাজ তপস্যা করছেন নারদজির শিষ্য ছোট শিষ্য পাঁচ বছরের বাচ্চা শিষ্য বাচ্চা শিষ্যের কত ক্ষমতা তিনি ভজন করছেন এমনভাবে ভজন করছেন যে কল্পনা করা যায় না ভগবান সন্মুখে এসে দাঁড়িয়ে পড়েছেন সাক্ষাৎ কিন্তু তার হৃদয়ে তো দর্শন হচ্ছে ওই জন্য সে চোখ খুলছে না ভগবান চিন্তা করলেন আমি সামনে এসে দাঁড়িয়ে পড়েছি ওর সঙ্গে কিছু কথাবার্তা বলবো কৃপা করব কিন্তু ও তো ভেতরে দেখছে আমাকে ভেতর ভেতরে দর্শন হচ্ছে বলে বাইরে আর খোলার কোনো দরকার নেই বলে এক কাজ করি ভেতর থেকে দর্শনটা লোপাট করে দিই ছপ করে ভগবান কী করলেন ধ্রুবর হৃদয় থেকে দর্শন বন্ধ করে দিই দর্শন বন্ধ খুলে দিই কোথায় গেল ভগবান চেয়ে দেখেন যাকে ভেতরে দেখছিলাম বাইরে দাঁড়িয়ে তাই তো একটা প্রমাণ সাক্ষাৎ সুতেক পতন অনুনাথ বংশাম নারদজি থেকে সুত সৌধ পন্থায় শুনেছিলেন তারপর বলেছেন কীরকম দেখতে ভগবানকে শুনেছিলেন তারপর মন্ত্র জপ করতে করতে সুধেক্ষিত পতন অনুনাথ পুংসাম ভেতরে দর্শন বন্ধ করলেন ভগবান চোখ চেয়ে যেখানে পদ্মপলাশ রয়েছেন সামনে দাঁড়িয়ে রয়েছে তুলসীদাসজি মহারাজের ক্ষেত্রে ভগবান ইচ্ছে করে মজা করেছিলেন জ্ঞানগুদ্রি আমাদের বৃন্দাবনে লালাবাবুর মন্দিরের পেছন দিকে জ্ঞানগুদ্রি সেখানে তুলসীদি ভজন করছেন বৃন্দাবনে করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ এসে তার কাছে দাঁড়িয়ে পড়েছেন বলে এই তুমি তো দর্শন করতে চাইতে তিনি বলছেন সেই তো তুমি জানি আমি আমার রামলালা তোমাতে কোনো পার্থক্য নেই একই তথাপি আমার রামস্বরূপ দেখবার আমার তো রুচি আমাকে সেই অনুপাতে তোমার ঠিক আছে ভগবান ইচ্ছে করেও মজা করলে এখানে যে কথাটা যে যদ যদ ধিয়া তো উরগায় বিভাবায়তি তত্তৎ বপু প্রণয়স সদনুগ্রহ সৎ অর্থাৎ সাধুগণকে অনুগ্রহ করবার জন্য তার যে রুচিপ্রদ ভাবটা সেই অনুপাতে সে দর্শন দান হৃদয়তে এখানে ভগবান ইচ্ছে করে মজা করবার জন্য করেছেন কৃষ্ণ সর্প দেখে কি বলে শুনি না বংশীবদন হে তুমি তো একই আমি জানি তথাপি তুমি যদি আমাকে আমার আমার দেখো আমার রক্তে রক্ত সে রামলালা যে সেই রূপে দাও তো ভালো ঠিক আছে যে তোমার রুচি তারপর সে ধনুষবান দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো রামলালা তো এটা বাস্তব কথা সাধক যে যে স্বরূপ চিন্তা করবে হৃদয়তে সেই অনুপাতে তার দর্শন হবে আর তা নালে তো আর কি তারপরে দেশে কাল নিরূপণ যুগ মন্নন্তারি হইতে কল্প মানাদির বিবরণ ইত্যাদি সমস্ত এখানে হচ্ছে তারপরে ব্রহ্মা আস্তে আস্তে কী কী সৃষ্টি করলেন সূক্ষ্ম সৃষ্টি থেকে আরম্ভ করে ঋষি মণি মন থেকে মন থেকে আগে মনোময় সৃষ্টি আগে হয়েছিল আশ্চর্য কথা ব্রহ্মার সৃষ্টি একরকম নয় সেখান থেকে বিভিন্ন দশটি পুত্র উৎপন্ন হয়েছিল মনে চিন্তা করে সেখানে যে মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু ভৃগু বৈশিষ্ট্য দক্ষ নারদ এই দশজন জন্ম এই সব এক একজনের থেকে কোন অঙ্গ থেকে ব্রহ্মার কি কি তৈরি হয়েছে মন থেকে নারদ হয়েছিল মন থেকে আচ্ছা বলছেন যে তন্মধ্যে নারদ ব্রহ্মার কোল থেকে হয়েছিল মন থেকে না ব্রহ্ম ব্রহ্মার তন্মধ্যে নারদ ব্রহ্মার কোল থেকে দক্ষ অঙ্গুষ্ঠ থেকে বশিষ্ঠ প্রাণ থেকে ভৃগু ত্বক থেকে ক্রতুকর থেকে পুলস্ত নাভি থেকে আর পুলহ নাভি দেশ থেকে পুলস্ত কর্ণোদ্দয় অঙ্গিরা মুখ থেকে অত্রি চক্ষুদ্বয়তে মরিষি মুখ থেকে উৎপন্ন হলেন দক্ষিণ এইভাবে দেখা হলো ধীরে ধীরে সমস্ত উৎপন্ন হলেন সমস্ত ব্রহ্মার প্রথম পুত্র কারা ছিল ওই যে চতুঃসং মানসপুত্র ওরা নারদের উৎপন্ন কোল থেকে হয়েছিল আমি ভুলে গেছিলাম তাহলে সেখানে এইভাবে সৃষ্টির সমস্ত কথা তারপর ধীরে ধীরে বিভিন্ন বিদ্যা সৃষ্টি হলো চতুর্বেদ আদি যা কিছু আছে তারপরে পশু আদি যা কিছু আছে খুরলা পশু তারপরে খুর খুরের মধ্যে যাদের দু ভাগ খুরের একটা করে এরকম ধরনের সমস্ত সমস্ত প্রাণীগণের সৃষ্টির ব্রহ্মার সমস্ত কিছু বর্ণনা করলেন বিভিন্ন রকম সৃষ্টি ভগবানের আশ্চর্য ব্রহ্মার সৃষ্টির মধ্যে আছে বিভিন্ন জলচর স্থলচর আদি বৃক্ষ লতা সমস্ত কিছু সৃষ্টি ধীরে ধীরে প্রকাশ পেল এখানে ত্রয়োদশ অধ্যায়ে বলছেন বিদ্যুৎজি মহারাজ বলছেন যে ঠিক আছে সবই স্বয়ং ভুব সম্রাট প্রিয় পুত্র স্বয়ং ভুব প্রতিলভ্য প্রিয়াম পত্নী কিম চকার তত মুনে স্বয়ংভুব সম্রাট প্রিয় পুত্র স্বয়ং বলছেন স্বয়ংভু হচ্ছে ব্রহ্মা তার পিত্র তার পিত্র মনু হ্যাঁ তা যখন পত্নীকে লাভ করলো সে লাভ করে তার মোটামুটি তারপর কী ক্রিয়াকরম করবেন চরিতম তস্ব রাজর্ষের আদি রাজস্ব সত্যম ব্রুহি মে সদ্যধানায় বিশ্বসেনাশ্রয় হি অসৌ সে তো ভগবানের আশ্রিত জন ছিলেন তার চরিত্র সেই রাজর্ষির আদিরাজ তিনি কেন ব্রহ্মার পুত্র মনু মনু হচ্ছে আদিরাজ আর মনু তার জীবনকালেতে যে যে কথাগুলো লিখে গেছিলেন মানব জাতি ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জীবনযাত্রা সংক্রান্ত সেটাকে মনু বলা হয় মনুজি মহারাজ যে সমস্ত কথা উপদেশগুলো দিয়ে গেছিলেন সেটা মানুষ সমাজে মনুসংহিতা বলে পরিচিত মনুসংহিতার মধ্যে সমস্ত কিছু এই মনুজি মহারাজের উপদেশ কী কী করা উচিত সমস্ত দিয়েছেন আর বিদুরজি মহারাজ বলছেন বাস্তবিক পক্ষে যারা ভগবানকে হৃদয়তে ধারণ করে থাকেন সেই সব ব্যক্তিদের যদি গুণগান শোনা হয় সেটা অনেক মঙ্গল কেন বেদ আদি অধ্যায়ন অধ্যাপনা সাধ্যায় অধ্যায় নিরুধ্যায় ব্রত তপ সমস্ত কিছু করে তার অন্তিমে সেই ব্যক্তি কী লাভ করতে চায় তার আলটিমেট টার্গেটটা কী যদি সে বলে আমি ভগবানকে লাভ করতে চাই আরে বোকা তাহলে ভগবানকে যদি লাভ করতে চাও তাহলে এত তোমার কষ্ট করার কি দরকার বলে তাহলে কি করব বলছে এত কষ্ট দরকার নেই তোমার করতে হবে যারা ভগবানকে হৃদয়েতে আবদ্ধ করে রেখেছেন আলিঙ্গন সেই সব মহাপুরুষদের সেবা করো তাদেরকে ভালোবাসো বাস্তবিকভাবে কোনো কপটতা না আমি সেবা করছি ফলে এইটা লাভ করব সেরাম না নিষ্কপটভাবে যদি সেই সব মহাপুরুষদের যারা হৃদয়তে ভগবানকে আবদ্ধ করে রেখেছেন তাদের সেবার দ্বারাই হওয়া হয় একটু আগে আলোচনা করেছেন প্রেম প্রাপ্তির ভক্তিমীর ঠাকুর কী বলেছেন শাস্তে শাস্ত্রের সব বিচার সুতস্ব পুংসম সুচির সমস্য সুতস্ব পুংসম সুচির সমস্য নাঞ্জ শাশুরীর ভীড়িত অর্থ তৎগুণান শবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়ে সুজেশাম সুতস্ব পুংসাম সুচির সমস্য প্রচুর পরিমাণে তোমার এত কষ্ট চেষ্টার পর কি চাও তুমি বলছে সুতস্ব পুংস সুতস্ব পুংসাম সুচির সমস্ত ননু অঞ্জসা সুরিভির ইড়িত অর্থ সুরিভি দিব্য সুরিভি দিব্য সুরিরা এটা প্রেসক্রাইব করে গেছে একটা প্রেসক্রিপশান তুমি পেয়ে গেছো তুমি এত পরিশ্রম করবে কেন বলছেন সুতস্ব পুংসাম সুচির সমস্য ননু অঞ্জসা সুরি গৃহীত অর্থ তত্তৎ গুণানুশ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়ে সুজেশম যারা ভগবানের চরণ কমলকে হৃদয়ে বেঁধে রেখেছেন যেতেই দেন না এমনভাবে বেঁধে রাখেন ভগবান যেতে পারেন এইরকম অবস্থা এই মহাপুরুষদের তুমি যদি গুণ গুণগান আজকে যে মহাপুরুষের আবির্ভাব আমাদের গুরুবর্গ সেই সমস্ত মহাপুরুষগণের কথা যদি আজ তো কিছুই বলতে পারিনি সেসব গুণগান শুনলে পাগল হয়ে যাবে কাকে বলে কোথায় বদ্ধ জীব আর এইসব মহাপুরুষদের লীলা শুনলে অবাক হতে হয় তো এইসব মহাপুরুষদের যদি গুণগান আমি করি গুণগাথা বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ এইরকমভাবে বিদুরজি মহারাজ বলছেন তাহলে তার কথা তো আপনাকে তো দয়া করে বলতেই হবে কি করব তার কথা আপনি বলুন মৈত্র বলছেন দেখো তুমি প্রশ্ন করলে যে ব্রহ্মার পুত্র মনু সে যখন বিবাহ করল বিবাহকে তো মনু আর শতরূপা দুটো দুটোই তো হলো ব্রহ্মার কাছ থেকে দুজনে মনু শতরূপা প্রথম তো মনু শতরূপা এটা হচ্ছে স্থূল সৃষ্টির কথা তার আগে তো মনোময় সৃষ্টি আদি সবই বললাম তার শরীর থেকে যেসব সৃষ্টি তারপরে এবার সৃষ্টিগুলো ভগবান দেখলেন এ কিছুতেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না সৃষ্টি তো বাড়ছে না কি করা যায় তখন এবার বর্তমান পদ্ধতিতে যে বংশ বিস্তার এটা পরে অনুমোদন করলেন আগে কিন্তু এটা ছিল না আগে মানব সৃষ্টি ছিল বিভিন্ন রকমের সৃষ্টি হতো সৃষ্টি বাড়তো না আর ভগবানের আদেশ হলো সৃষ্টি বাড়াও কিন্তু সৃষ্টি বাড়ছে না আর ঠিক আছে এমন একটা কাজ করি সৃষ্টি বেড়ে যাবে তা এখন না বললেও সৃষ্টি বেড়ে যাচ্ছে এইভাবে ভগবানের কায়দা তো এই যে মনু আর শতরূপা তো মৈত্রীমণি বলছেন যদা সভার জয়া স্বার্ধম জাতহা স্বয়ম্ভুব মনু মনো প্রাঞ্জলি প্রণত প্রণতশ্চেদম বেদ গর্ভম অভাসত হাত জোর করে পতি পত্নী অর্থাৎ এই স্বয়ম্ভ মনু ব্রহ্মার পুত্র আর তার যে পত্নী শতরূপা দুজন হাত জোর করে বললেন যে দেখুন আপনি আমাদের তো আপনার আমরা তো আপনার থেকে এসছি তমেক সর্বভূতানাম জন্মকৃত বৃত্তিদহ পিতা আপনি তো আমাদের জন্মদাতা আবার বৃত্তি আমরা কয়া বৃত্তা কি বৃত্তির দ্বারা আমরা জীবন ধারণ করব সেও তো আপনি বলে দেবেন তমেক সর্বভূতানাম জন্মকৃত বৃত্তিদ পিতা তথাপি ন প্রজানাম তে শুশ্রূষা কেন বা অভাব কেন বা ভবেত তমেক সর্বভূতানাম জন্মকৃত বৃত্তিদ পিতা তথাপি নহ প্রজানাম তে শুশ্রূষা কেন বা ভাবে আপনি তো এত কিছু করলেন আমাদের জন্য তা এমন একটা রাস্তা বলুন আপনার কি করব আপনার কোনো সেবা বলো আপনার যে শুশ্রূষা কেন পুত্র পিতামাতার সেবা করতে চায় উচিত তো তাই জন্য মনু জিজ্ঞাসা করলেন আমার একটা রাস্তা বলুন যাতে আপনারও কিছু শুশ্রূষা হয় আপনি তো আমাদের অনেক কিছু করলেন তখন ভগবান বললেন যে দেখো ব্রহ্মা ব্রহ্মা বললেন দেখো আমি ভগবানের ইচ্ছাতে এই সমস্ত প্রজা সৃষ্টির চেষ্টা করছি মোটের ওপরে আমি অল্পের ওপরে বলছি তাহলে তোমরা এক কাজ করো আমার ভগবানের যে আদেশ আছে আমার উপর সেই আদেশ আমার উপরে সেটা সহায়তা করলে তোমাদেরও কৃপা প্রাপ্ত হয় এইটি সেবা করো বলো তা ঠিক আছে বললেন যে আমার উপর আদেশ আছে সৃষ্টি করা সৃষ্টির বৃদ্ধি করা ভগবান আদেশ করে রেখেছে তা সেই ব্যাপারে তোমরা যদি সহায়তা করো তো ভালো হয় ঠিক আছে যা বলেন আপনি এইভাবে দেখা যায় যে তারপরে তার আদেশ নিয়ে কি করলেন ধীরে ধীরে সব কিছু সর্বভূ এই এই সমস্ত মনু থেকে আস্তে আস্তে এই সমস্ত সৃষ্টি শুরু হল কিন্তু মনুজি মহারাজ বলছেন যে আমি কি করে সৃষ্টি করব আর কোথায় বা করব মনুর বাচক आदेश अहम भगवतो वर्तयामीब वसून वसूदन स्थान तु इहा अनुजानी हो प्रजानम मम च प्रभो जदोक सर्वभूता मुहि मग्ना महम वसी तस्या यत्नो देवो दिव्या विधीयता आमी आपने बोलें सृष्टि करब आमी अपना आदेश मेने निलाम सृष्टिता कोथाय करब कानो ले पृथ्वी तो जलेर तलाय जलेर तलाय की करे गेलो পৃথিবীতে জলের তলায় জল থেকে তাহলে তুলুন তাহলে আমি আবার সৃষ্টি করে সব কিছু করব আশা উদ্ধারণে যত্ন দেব দেব্যা বিধিয়তম ব্রহ্মা এবার ভাবছেন যে এই পৃথিবীর তো জলের তলায় কি করে গেল পৃথিবী এরকমভাবে চিন্তা করছেন পারমেষ্ঠি আপাম মধ্যে যথা গাম কথমেনম সমন্বেষ ইতি দধৌ ধিয়াচিরম গালে হাত দিয়ে চিন্তা হয়েছে পৃথিবী কী করে জলের তলায় গেল হাই ভগবান জলের তলা তো ছিল না হঠাৎ তখন দেখলেন কি হলো তার নাসার মধ্যে থেকে একটা তোক বারাহ একটা মশার মতো একজন হাঁচি যেমন হলে বেরো এরম বেরিয়ে পড়লো এটা আবার কী হঠাৎ এরকম চিন্তা করতে করতে দেখলাম দেখে না নাসার মধ্যে থেকে বেরিয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে বলি এটা আবার কি সামনে থেকে একটা পাথরের মতো বড় হলো তার পাহাড়ের মতো হলো বিশাল তারপর সে গর্জন করতে করতে ঝাঁপিয়ে সে চলে গেল প্রথমে অঙ্গুষ্ট প্রথমে দৃষ্ট অঙ্গুষ্ঠ মাত্র খনাদ গণ্ড সমাহা প্রথমে আঙ্গুলের সমা অঙ্গুষ্ঠ পরিমাণ তারপরে খনাদ খনেকের মধ্যে দেখে গেল গণ্ড শিলা একটা বিরাট পাথরের খণ্ড তারপর অপি অপিসু অপিসুদ ভগবান এসো যজ্ঞ মে খেয়ে দেয় অনুমান এইটি কি যজ্ঞ পুরুষ ভগবান হঠাৎ এইরকম আমার নাকের মাকের মধ্যে মাছির মতো একটা মশার মতো বেরোলো তারপর হঠাৎ দেখি সামনে এরকম বড় হয়ে গেল আঙুলের মতো তারপর বিরাট পাহাড়ের মতো এই কী ব্যাপার তাহলে নিশ্চয়ই ভগবানই হবে তো হতে পারে না ইতি মীমাংসাত তস্য সহ সনুভি ভগবান যোগপুরুষ জগর্জাগেন্দ্র সন্নিভ আর ব্রাহ্মণম হর্ষয়া মাস হরিহি স্বাংশ্চ দ্বিজত্তমান সগর্জিত ককুভ প্রতি প্রতিশনয়তা বিবুহ বলছেন এখানে তার গর্জন আরম্ভ করলো ব্রহ্মা আপনার পুত্রগণের সহিত এরকম তর্ক বিতর্ক করছেন ব্রহ্মার যে পুত্রগণ আছে বলে এটা কি ব্যাপারটা কি এটা বুঝতে পারছি না পরস্পরের মধ্যে তর্ক করতে করতে মীমাংসা করছেন এরকম অবসরে তার অগ্রে বরাহর বিযোগ্য পুরুষ গিরিন্দ্রতুল্লয় ভয়ঙ্কর গর্জন করলেন হুম করে গর্জন করার সঙ্গে সঙ্গে গর্জনের ধরি স্বর্গ পর্যন্ত জয় করল দিক থেকে প্রতিধ্বনি করতে লাগলো তাতে ব্রহ্মা এবং দ্বিজ ব্রাহ্মণ সকল যা ব্রহ্মার পুত্রগণ তবে আনন্দিত হলে ব্রহ্মার পুত্রগণ যা কিছু সেই বরাহ মূর্তিকে বেদ সকলে স্তুত সেই বরাহ মূর্তি সেই যোগ্য বরাহ অর্থাৎ তিনি যোগ্য পুরুষ তিনি সকলে স্তুত অতএব করিন্দতুল্য লীলা করতে গিয়ে জায়গার হাতির মতো বিশাল মনে উচ্চারিত মুনিগণ সেই মন্ত্র উচ্চারণ করতে থাকলেন মনে উচ্চারিত বেদমন্ত্র স্তুত আপনাদের অনুবাদক অবধারণ করিয়া দেবতার ও বুধায় নিমিত্ত পুনর্বার গর্জন করে দেবতাদের দেবতাদের আনন্দ দান করার জন্য আবার গর্জন করলেন গর্জন করে দেবতা যেন সন্তুষ্ট হন আনন্দ পান আর ব্রহ্মার পুত্রগণ তো সবই ব্রাহ্মণ ব্রহ্মার থেকে ব্রাহ্মণ ব্রহ্মার থেকে যা কিছু প্রথমে সব ব্রাহ্মণ পরে হয়েছে এমনকি সত্যযুগেও ছিল না এই যে সব সেগ্রিগেশন এগুলো পরে হয়েছে আগে হয় নাই তাহলে সেখানে কি হলো এই ভগবান কি করলেন গজেন্দ্র হাতির মতো বিশাল একটা এমন চিৎকার করলেন করতে করতে তার যে ঘাড়েতে লোম রয়েছে বড়া সেই লোমগুলোকে গেরাম নাড়তে নাড়তে কী করলে একেবারে ঝাঁপিয়ে পড়লেন সেই প্রলয় জলের মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন আর সেখানে এই পৃথিবীকে নাকের দ্বারা এরাম এরাম করে শুঁকতে শুঁকতে পৃথিবী কোথায় আছে করতে করতে সে ঘ্রাণেণ পৃথিব্যা পদবিম বীজিং ঘণ কোড়াপদেশ স্বয়মধ্যরাঙ্গ कराल दृष्ट ओपी अकराल दृग्भाम उद्विक्ष विप्राण गृणत अभिशतकम बोल एखने घ्राणर द्वारा पृथ्वी के खुजते खुजते न सुकर रूपी भगवान बल कि बोलवेस केशवधीत धीत सुकर रूप जय जगदीश हरे जय जगदीश हरे से ही বরাহরূপী ভগবান জয়যুক্ত হন তিনি করুণা করুন তিনি এবার কি করলেন এইভাবে নিজের দাঁতের দ্বারা এই পৃথিবীকে এরকমভাবে ধরে আস্তে আস্তে কী করলেন উপর থেকে এরকমভাবে উঠে পড়লেন জলের উপরে উঠে পড়লেন এইভাবে এখানে একটা কথা প্রসঙ্গে বলা দরকার বরাহ অবতার যে একবার হচ্ছে শ্বেতবরাহ একবার হচ্ছে কৃষ্ণবরাহ প্রথমে কল্পারম্ভে পৃথিবীকে এভাবে তুলে তিনি উদ্ধার করেছিলেন উদ্ধার করে পৃথিবীকে দ্বিতীয়বার যে ওই যে অসুর বদমাইশি করেছিল সেই অসুর পৃথিবীকে আত্মসাত করার চেষ্টা করেছিল তাকে যে মারা দুটো আলাদা আলাদা অবতার আলাদা সময় হয়েছিল কিন্তু এখানে ভাগবতে যেহেতু সারাৎসার বস্তুর বর্ণনা আছে শিল চক্রবর্তীবাদ বলেছেন দুটো বরাহ অবতার কি এক জায়গায় একসঙ্গে বর্ণনা করে দিয়েছে একবার খালি পৃথিবীকে তুলে দিয়ে জলের ওপরে চলে গেছিল আর এখন যে আমরা দেখব হিরণ্যাক্ষকে উদ্ধার করবেন সে পৃথিবী নিয়ে লড়াই হচ্ছে হিরণ্যাক্ষ গালাগাল দিয়ে এই কোথা থেকে এসছিস সে পৃথিবীটা আমাদের জানো না ব্রহ্মা আমাদের দিয়েছে আমাদের সম্পত্তি তুমি করতে গেলে বলে এইভাবে গালাগাল দিচ্ছেন দুজনে এই করে তারপর যে উদ্ধার করলেন সেইটা কিন্তু অন্য প্রসঙ্গ তথাপি যেহেতু শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণ সারাৎসার বর্ণনা সমন্বিত সেই জন্য দুটো বরাহ অবতারের আলাদা বর্ণনা না করে পৃথিবী উদ্ধার এবং তার সঙ্গে সে পৃথিবী উদ্ধারের সময়ই ওটা যুক্ত করে দিয়েছেন হিরণ্যাক্ষ সামনে এসে এবার লড়াই করছেন পৃথিবী আমাদের এবার লড়াই হচ্ছে লড়াই হতে হতে হিরণ্যাক্ষকে কীভাবে তিনি উদ্ধার করেছিলেন এইসব বড় বিস্ময় কথা এটা আলাদাভাবে বর্ণনা করেন নাই কিন্তু আলাদা বিষয়টা হচ্ছে আলাদা